মহামারী যা আসে আদাবা আদাব হিসাবে আল্লাহ পাঠান মুমিনদের জন্য রহমত হিসাবে আসে সার্বিকভাবে আজাব মুমিনদের জন্য রহমত যে ব্যক্তি মহামারীতে তার নিজস্ব ঘরে বসে সহ্য করবে এবং এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে হাদিস সাহিল বুখারি বিভ্রান্তিকর বহু কথা ডান দিয়ে বাম হচ্ছে নানান জায়গাতে প্রশ্ন আসে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আছে সাংবাদিকতার প্রয়োজনও আছে যেহেতু আমরা সালাফি মানহাজে বিশ্বাস করি যেহেতু আমরা সারা বিশ্বের আহলু সুন্না জামাতের শ্রেষ্ঠতম দল আহলুল হাদিসের সাথে সম্পৃক্ত সরাসরি হলে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক এখানে আমাদের জনগণকে রাষ্ট্রকে বিশ্বকে সঠিক যতটুকু আমাদের পক্ষে জানা সম্ভব সে নির্দেশনা দেওয়া কর্তব্য যতটুকু আমরা বুঝি গায়ের জোরে না অহংকার করার কিছু নেই গর্ব করার কিছু নেই যতটুকু আমরা বুঝি আর এটাই ফতোয়ার নিয়ম পৃথিবীর যত আলেমরা ফতোয়া দিয়েছেন ইমাম ইবনে কাইম জৌজিয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার প্রধান ছাত্র তিনি বলেছেন জামার উস্তাদ ইবনে তাইমিয়ার কাছে যখন কোনো ব্যতিক্রম ধর্মী বা বিশেষ ফতোয়া আসত দেখতাম তিনি হয়রান পরেশান হয়ে যেতেন তিনি ঘেমে যেতেন তিনি নফল সালাত আদায় করা শুরু করতেন আর ব্যতিব্যস্ত হয়ে শুধু আল্লাহকে ডাকতে শুরু করতেন আল্লাহ আমি যেন ভুল ফতোয়া না দেই আল্লাহ তুমি তৌফিক দাও অথচ বলা হয় যে যে হাদিস ইমাম ইবনে তাইমিয়া জানে না সে হাদিস হাদিস নয় এত বড় মাপের মানুষ কিন্তু একটা ফটো আসলে কিনে নাকি ঘেমে যেতেন উঠতেন বসতেন নফল সালাদ করা শুরু করে দিতেন আর আল্লাহর কিছু দোয়া করতে থাকেন আল্লাহ ভুল ফটো যেন না হয় আল্লাহ তুমি তৌফিক দান করে ওয়াজ করা যায় বক্তব্য দেওয়া যায় মশালার উপর আলোচনাও করা যায় কিন্তু ডিসিশিপ সিদ্ধান্তমূলক কোনো ফতোয়া যার তার কাজ নয় এটা অনেক কঠিন ব্যাপার সেটা যদি আবার ব্যতিক্রম ধর্মী হয় মুসলিম উম্মার বিরুদ্ধে চলে যায় আইম্মা একরাম মুস্তাহিদ্দিনের বিরুদ্ধে সরাসরি চলে যায় সেটা আরো মারাত্মক বিষয় হয়ে দাঁড়ায় গত জুমায় দু একটি হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি ও ফতোয়া প্রশ্ন আসতেইছে বিভিন্ন জায়গা থেকে কি করবেন রোগ তো সংক্রমক নয় খালি জবাব দিয়ে যেতে হচ্ছে রোগ সংক্রমক নয় এটা একটি বিষয়ের উপরে একটা হাদিসের অংশ মাত্র ওই হাদিসের দ্বিতীয় অংশ ফেররা মাজদুম কামা তা মিনাল আসাদ জুজাম থেকে এমন রোগ যেটা যে চামড়া হাড্ডি গোস্ত খসে যায় যা হলো জুজাম প্লেগ হলো এমন একটা হাওয়া আসে এমন একটা রোগ যেটা বগলে কিংবা শরীরের কোনো দুর্বল বা মাংসপেশিতে ঢুকে মানুষকে মেরে ফেলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা মধ্যে মারা যেত তখনকার যুগে লে ইঁদুর থেকে নাকি সাধারণত আসে সেই যুগের কথা যাই হোক এক কথায় মহামারী যদি আসে সেখান থেকে তোমরা দূরত্ব বজায় রাখবে কামা তাফের রুমেলাল আসাদ সিংহের ভয় যেরকম দূরত্ব বজায় রাখবে এক দেশ থেকে দেশান্তরিত হয়ে যাওয়া নিষিদ্ধ কিন্তু সরে পড়ার বিধান একেবারে সরাসরি একই হাদিসের দুইটা অংশ এক অংশ বলছি আরেক অংশের ব্যাখ্যায় যেতে পারছি না কিন্তু ব্যাখ্যা পরিষ্কার গত জুমায় আমি আপনাদের সামনে সেগুলো নিয়ে যতটা আমার পক্ষে সম্ভব তা আমি তুলে ধরেছি কিন্তু যেহেতু হাদিসের বহুত নিয়ম কানুনের মধ্যে এগুলা সাধারণভাবে মাথায় থাকার কথা না তবে এতটুকু মনে রাখবেন যেটা ভুলে যাবেন না বা ভুলে যাচ্ছেন সেটা হলো কোন কোন রোগ সংক্রমক কোন কোন রোগ সংক্রমক নয় হাদিস দুই প্রকারে আছে যদি সংক্রমক রোগ শুরু হয় দূরত্ব বজায় রাখবেন কিন্তু দেশান্তরিত হওয়া নিষিদ্ধ আছে কেননা রোগ জীবাণু নিয়ে অন্য জায়গায় চলে যাবেন যেখানে সংক্রমক হয় সেখানে ঢোকাও নিষেধ আছে হাদিস সোহেল বুখারিতে এগুলো একেবারে সহির পৃথিবী যে ব্যবস্থাপনা গ্রহণ করেছে সেটা আল্লাহ নবীর বিধানের সাথে মিলে যাচ্ছে পরিষ্কার কথা বাস্তবতার সাথে মিল রয়েছে কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর উপর করার অভাব আমরা পরাজিত করব আমরা জয়ী হব আমরা এই করব সেই করব এই অহংকারে কথাবার্তা এগুলো মানুষের জন্য শোভনীয় নয় যদি অহংকার করে শক্তি দিয়ে মোকাবেলা করা সম্ভবপর হতো তাহলে আমেরিকার যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সেই প্রথম শক্তি দিয়ে মোকাবেলা করতে পারত চীন দ্বিতীয় শক্তি পৃথিবী বর্তমান হিসাবে সেই মোকাবেলা করতে পারত কিন্তু শক্তি দিয়ে মোকাবেলা করা সম্ভবপর হয়নি সর্বপ্রথম চীন আক্রান্ত হয়েছে এবং সবচেয়ে বেশি আক্রান্ত এখন আমেরিকা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হাজার হাজার মারা গেছে এবং সেখানে তারা শঙ্কা প্রকাশ করছে যে সম্ভবত আড়াই লক্ষ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সারা পৃথিবীতে মৃত্যুর সংখ্যা এখন পঞ্চাশ হাজারের উপরে চলে গেছে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত ধনী দেশগুলোই বেশি আক্রান্ত হয়েছে ধনী দেশগুলোই ধারাবাহিকভাবে বেশি আক্রান্ত যত দরিদ্র দেশ ততটা মুক্ত তার শক্তি দিয়ে আল্লাহর গজব মোকাবেলা করা যায় না তাদের অহংকারী কথাবার্তা বলা আল্লাহ পছন্দ করেন না দোয়ার আগে বলতে হয় রব্বি ইন্নি মাগলুবন ফান্তাসের আমি পরাজিত আমি পারছি না আল্লাহ তুমি বিজয়ী করাই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া রব্বি ইন্নী মাগলুব আমি পরাজিত আমি পারছি না ফন্তাসের আল্লাহ তুমি আমাকে বিজয়ী করো আপনি নিজেই হাম্বি তাম্বি করেন আপনারা এটা ভাষা নয় এটা অহংকার এটা কেডদানি এগুলা আল্লাহ পাক পছন্দ করেন না এই সকল ভাষাগুলো চেঞ্জ করতে হবে নীরবে যেটা আমরা উপলব্ধি করছি বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি হলো বিশাল একটা শ্রেণী ঊর্ধ্বতন মহলে রাজনৈতিক মহলের কিছু বিচার বিভাগও কিছু প্রশাসনিক কিছু আমলাতান্ত্রিক কিছু সাংবাদিকতার জগতে কিছু সংস্কৃতি জগতের অধিকাংশই ধর্মের সাথে ইসলামের সাথে তাদের একটা বিরাট সংঘর্ষ নীরবে প্রকাশ পাচ্ছে তাদের ভাষায় তাদের আচরণে তাদের কথাবার্তায় তবে আল্লাহ ওয়াহদাহুল শরিক আলাহ কিছুটা শিক্ষা দিয়ে দিচ্ছেন এবারকার বৈশাখী হচ্ছে না রাষ্ট্রীয় নির্বাহী প্রধান যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি অর্থাৎ প্রধানমন্ত্রী এ পর্যন্ত যত সিদ্ধান্ত যে ভাষা যে কার্যকর গ্রহণ করেছেন সে দল আমরা করি বা না করি মত বিমত থাকতেও পারে একটা গণতান্ত্রিক দেশে সে অধিকার মানুষের রয়েছে কিন্তু করোনা ভাইরাস আসার পর থেকে যতগুলা সিদ্ধান্ত যতগুলা কার্যকর যতগুলা ভাষা যে অবস্থান সেটা আমরা মনে করি সেটা ব্যালেন্সড মসজিদগুলো তিনি বন্ধ করার নির্দেশ দেন নাই মধ্যপ্রাচ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে এখানেও দিতে পারতেন যে কোনো ফতোয়া রুসিলায় কিন্তু ঠিক শরীয়ত যে মাপে রেখেছে সেই মাপেই বাংলাদেশ চলছে আলহামদুলিল্লাহ যারা আসবেন না নিরুৎসাহিত করা আছে হাদিসে ওইভাবেই আছে যারা আসেন তাদেরকে বাধা দেওয়া যাবে না এভাবেই আছে বাংলাদেশ মানুষ সতর্ক আছে আলহামদুলিল্লাহ মানুষ মেনে চলছে যতটা পারছে আমাদের মতো দরিদ্র দেশে বন্দি মুক্তি দিয়েছেন এটা ভালো কাজ করেছেন আরো তিন হাজার বন্দি মুক্তি দিবেন এটা ঘোষণা হচ্ছে আলহামদুলিল্লাহ রমজানের আগেই এগুলা কার্যকরী হোক আল্লাহ সন্তুষ্ট হবেন তার মধ্যেও আমরা একটু হালকা অনুরোধ জানাবো যে একজন আলেম একজন বক্তা সারা দেশের মানুষই তার প্রতি আবেগ আছে যদি আমাদের মাঝে নয় আমাদের আলেম নয় তারপরে যেহেতু আলেম আমরা জালেম নই আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তাকেও যদি এই সুযোগে বের করে দেন তাহলে সেটা ভালো হবে বলে আমরা মনে করছি আশা করছি সেটা আপনারা কার্যকরী করবেন আল্লাহর কাছে এগুলা পছন্দনীয় ব্যাপার মানুষ বন্দী থাকবে কেন হাইকোর্ট যেখানে জামিন দেওয়া হাইকোর্টের কাজ সুপ্রিম কোর্টের কাজ সেখানে তারা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে কোথায় কোথায় অ্যারেস্ট করে আরে ভাই বাংলাদেশের সাংবাদিক সাকিব খেলোয়াড় না ফ্লোরিডার থেকে বসে তিনি খবর পেশ করছে ফ্লোরিডার থেকে ফ্লোরিডার গভর্নরের অপ্রস্তুতির কারণেই এই ফ্লোরিডায় করোনা ছড়িয়ে পড়েছে এতজনের মৃত্যু হয়েছে ফ্লোরিডায় দাঁড়িয়ে বাংলাদেশ সাংবাদিক ফ্লোরিডার ফ্লোরিডার গভর্নরের বিরুদ্ধে বলছে ট্রাম্পের এই অসতর্ক আচরণ এবং যথাযথ সিদ্ধান্ত না নেওয়ার কারণে ছড়ছে আমেরিকায় ধরনের বাংলাদেশ সাংবাদিক বলছে পার্লামেন্টে ওদের কংগ্রেসে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যেখানে তার নিজের কয়েক বছরের কাজের খতিয়ান পেশ করছে স্পিকার সেটা নিজেই ছিঁড়ে ফেলেছে একার কংগ্রেসের মধ্যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আমেরিকার সরকার নেয়নি ট্রাম্পও নেয়নি এটাই তো নিয়ম এত স্থির কেন আপনার এত চঞ্চল কেন ক্ষমতায় থাকবেন সমালোচনা হবে না হোয়াট ইজ দিস সমালোচনা হবে বরদাস্ত করতে হবে আর পুলিশের এমন কি হলো নুন থেকে চুনটাই খুললে আপনার হাতে দড়ি লাগাতে হবে কেন আপনারা পাইছেনটা কি হোয়াট ইজ দিস দেশকে স্বাভাবিকভাবে চলতে দেন আবার বিরোধী দল যারা থাকেন তারা ভাঙেন চুরেন আগুন দেন মারেন ধরেন এটাই আমার কোন নিয়ম একটা স্বাধীন সার্বদেশে সবার ব্যালেন্সে চলা দরকার আমরা মনে করি করোনা ভাইরাস আসার পর থেকে সরকারি সিদ্ধান্তগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ইসলামিক দিক থেকে বলি সামাজিক দিক থেকে বলি ডাক্তারি দিক থেকে বলি নির্দেশনার দিক থেকে বলি অনেকটাই ব্যালেন্স এটা আমরা বলছি সে দল আমরা করি বা না যা সত্যতা বলতে হবে মসজিদে আসার ব্যাপারে ফতোয়ার বিষয় রয়েছে মসজিদ কোন অবস্থাতেই তালা লাগানো যাবে না মসজিদে তালা লাগানো যাবে না ওয়াসুদ্দুন আনিল মসজিদুল হারাম মসজিদে কাউকে বিতাড়িত করা যাবে না মসজিদে বিমুখ করা যাবে না এটা নিষিদ্ধ আছে ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ সালাতের জন্য আজান দিতেই হবে বিশেষ করে জুমার জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহ স্মরণে যেতে হবে কিন্তু যদি ওজোর থাকে আলা সাল্লু ফিরে হালিকুম তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো পরিষ্কার নির্দেশ যারা আসতে পারবেন যারা অসুস্থ যাদের হাসি আছে কাশি আছে সমস্যা আছে তাওয়াক্কুলের কমতি আছে তাওয়াক্কুলের কমতি থাকা কুকুরি না তাওয়াক্কুল উপরের লেভেলের তাওয়াক্কুল আছে মধ্যম লেভেলের তাওয়াক্কুল আছে নিম্ন লেভেলের তাওয়াক্কুল আছে নিম্ন লেভেলের তাওয়াক্কুল ভালো মুমিন আসতে পারছে না কোনো রোগ নাই কিন্তু তাওয়াক্কুলের অভাব আসবেন না আপনার জন্য অবকাশ হয়ে গেছে প্রথম শ্রেণীর তাওয়াক্কুল যাদের আছে তাদের যদি রোগ থাকে তাহলে আসবেন না তাহলে তাওয়াক্কুল ধ্বংস করা হবে আত্মহত্যা হবে ওটার নাম তাওয়াক্কুল হবে না অন্য কাজ হয়ে যাবে মাথায় তুলে নেবেন খুব সংক্ষিপ্ত সম্মানিত উপস্থিতি সব বিধান শরীয়তে স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার এখন আপনাদের সামনে মাস্কের বিধান রোগ সংক্রমণ হয় কিনা এটা নিয়ে আমি আলোচনা করেছি মাস্কের বিধান নিয়ে মাস্ক বলতে বোঝায় মুখের মধ্যে যে ছাউনিটা নাকের মধ্যে যে ছাউনিটা আমরা দিয়ে দিচ্ছি কাপড়ের একটা আরবিতে লেসাম বলা হয় কেনাও বলা হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাষা আছে হাদিসেও যেগুলা রয়েছে সেগুলা সেগুলা জায়েজ কি জায়েজ না এ ব্যাপারে কিছু কথাবার্তা এসেছে প্রশ্ন এখানে আমার কাছে হয়েছে প্রথম প্রশ্নের উত্তর আমি সবাই বলে দিয়েছিলাম মাস্ক যদি এমন হয় বা মুখের সেই ঢাকনি যদি এমন হয় যে তার মধ্যে এমন প্লাস্টিক বা লৌহ জাতীয় ধাতব পদার্থ আছে যেটা নাকের থেকে মাটি বা মাটির উপর যে কাপড় আছে দুটো ফাঁক রাখে তাহলে এটা আপনার পরে চিন্তা করবেন না কেন ফাঁক থাকবে কিন্তু যে কাপড়ের থাকে যেটা নাককে স্বাভাবিকভাবে মাটি বা মাটির উপরে যে কাপড় আছে সেটা লাগিয়ে দেয় যেটা আমরা সাধারণভাবে পড়ছি এইটা দিয়ে সাজতে হয় কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ যে নাকটা লেগে যাচ্ছে আল্লাহ নবী বলেছেন উমির আন আসজুদা আলা সাবআতে আযম আমাদেরকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন সাত অঙ্গের উপর সাজদা দেই কপাল এবং নাক মিলে এক অঙ্গ দুই হাত দুই অঙ্গ দুই হাঁটু দুই অঙ্গ এবং দুই পা দুই অঙ্গ সর্বমোট সাত অঙ্গের উপর সাজদা দেই কিছু কিছু কথাবার্তা বিভিন্ন জায়গা থেকে আসছে গত জুমায় দৃষ্টি আকর্ষণ করেছিলাম কেউ স্বপ্নীল কথাবার্তা বলছেন কেউ আধ্যাত্মিকতার পাওয়ারকে বাড়িয়ে দিচ্ছেন কেউ হয়তোবা নিজের কবিরাজে ঠাকুরগিরি বাড়িয়ে দিচ্ছেন কেউ হয়তোবা মাসআলা বর্ণনা করতে গিয়ে এমন সব গায়ের জোর বা শব্দের জোর ব্যবহার করছেন যেটা ফতোয়ার জন্য গ্রহণযোগ্য না বক্তৃতায় করা যায় সেগুলা মাঠে বক্তৃতার সময় তা আমাদের কত স্লিপ অফ টাং হয় কিন্তু ফতোয়া দিতে হবে বিনয়ের সাথে নম্রতার সাথে অত্যন্ত ধীরে যেরকম বিচার বিভাগ রাজনৈতিক বক্তব্য মাঠে তো কত ভাষায় কত জনে দেন উকিল সাহেবেরা কতই চিৎকার পারেন তার বক্তব্যের মধ্যে কিন্তু জজ সাহেব তাই পারেন জজ সাহেব শুনতে শুনতে বুঝতে বুঝতে উনি কতগুলা দেন because because because because because এই যেহেতু যেহেতু যেহেতু যেহেতু তারপরে এভিডেন্সেস এবং উইটনেসেস যেটা সাক্ষ্য প্রমাণ এবং ইনভেস্টিগেশনে বহুত আদি চেক করার পরে তারপরে আনডাউটেডলি প্রুভড নিঃসন্দেহে আমাদের কাছে মানে প্রমাণিত হয়েছে যে এইখানে দোষটা রয়েছে সুতরাং সো সুতরাং আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে তার ডেথ সেন্সেস হবে না লাইফ লাইভ বলতেই যাবজ্জীবন হবে না সে খালাস পাবে বিনয়ের সাথে জজ সাহেব রোল ইজ অ্যাবসলিউট দিয়ে শেষ করেন এখন উনি যদি বলেন আসমান উল্টে যেতে পারে জমিন ভেঙে যেতে পারে কোন মায়ের পুত আছে কোন বাবার সন্তান আছে একটা যদি জজ সাহেব বলতে থাকেন তাহলে জজ সাহেব পরের দিন তো বাইরকে কোর্টেতে সরকার হোয়াট ইজ দিস এটা জজের ভাষা এটা রাজনৈতিক মাঠের ভাষা জজের ভাষা এক আপনি মুফতি সাহেব যখন ফতোয়া দিবেন ওটা মাঠের বক্তৃতার ভাষা এক নয় আসমান উল্টে যেতে পারে জমিন ভেঙ্গে যেতে পারে লাঙ্গলের ফাল ধরতে পারে দর্জির সুই শস্যার তেল তারপরে দুটি পাকা বেল এটা ফতোয়ার ভাষা ফতোয়া শিখুন বিবাহ আলমলারা ফতোয়া দেন ফতোয়ার ভাষার বক্তৃতার ভাষা এক নিজে লেখার পরে বলতে হবে হাদা মাবলাগু এলমি এই পর্যন্ত আমি বুঝতে পেরেছি আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন তারপর আবার দুই চারজন বড় আলেমের সাক্ষ্য নিতে হয় আল জওয়াব সাহি অমক আমার পক্ষে বলেছেন অমক আমার পক্ষে বলেছেন অমক আমার পক্ষে বলেছেন ফতোয়া হলো লিগ্যাল ওপিনিয়ন জুডিশিয়াল ভার্ডিক্ট এটা অত্যন্ত জটিল বিষয় আলোচনা করতে পারবেন সমস্যা নাই কিন্তু নিজের দায়িত্ব নিয়ে ফতোয়া দিলে ওগুলা ফতোয়ার ভাষা নয় মাস প্রসঙ্গ এটা নিয়ে সারা দেশে কথা হচ্ছে যারা বেশি করতে চান তারা ঘোষণা দিয়ে দিচ্ছেন যে এটা দিয়ে আবার কি হবে এটার দরকার কি আমরা এমনি চলব কথাটা ঠিক হয়নি কেননা আগুন জ্বলছে আগুনের মধ্যে আপনি ঢুকে পড়বেন আর বলবেন আগুন আমাকে পোড়াবে না কেননা ইব্রাহিম আলাইহিস সাল্লামকে পোড়ায় নাই রেয়ার কেস ওটা আপনার এই কেস নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বাহিনী পাঠিয়ে দেন আব্দুল্লাহ ইবনে নেতৃত্বে আনসারী উনি আনুগত্য পরীক্ষার জন্য আগুন জ্বালিয়ে দিলেন বাহিনীকে বললেন আগুনের মধ্যে ঢুকো একদল বলছে আমি লিডার কমান্ডারের নির্দেশ মানতেই হবে তাহলে আগুনে ঢুকে পড়ি বর্ণনা কিন্তু সাহিল বুখারীতে আরেক দল বললেন যে আগুন থেকে বাঁচার জন্যই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি সেই আগুনে ঢুকবো লিডারের এই নির্দেশ বোধহয় সঠিক নয় দুই দল হয়ে গেল ভাগ হয়ে গেল যে বললেন যে না এটা বোধহয় আপনার ঠিক হচ্ছে না আগুন দিয়ে পোড়া তো আত্মহত্যা তো হারাম রাগ করে বসলেন লিডার থেমে গেল আগুন আল্লাহর নবীর কাছে পরে জানানো হলো যে এই যে করেছেন আমাদের নেতা আব্দুল্লাহ বিন খুদাফা আল্লাহর নবী বলেন তোমরা যদি ওই আগুনে ঢুকতে তাহলে কেয়ামত পর্যন্ত আগুনেই জ্বলতে জাহান্নামেই জ্বলতে আগুন থেকে আর বেরিয়ে আসতে পারতেন কিন্তু ইব্রাহিম আলাইহিস আগুনে পড়েছেন তাওয়াক্কুল করে ঢুকবেন না it is not tight force পৃথিবীর বুকে যা স্বাভাবিক স্বাভাবিকভাবে চলতে হবে মাস্ক নিয়ে বিভিন্ন ফটো আসছে যেরকম লা দোয়া নিয়ে হচ্ছিল রোগ সংক্রমক নয় সেখানে বিভিন্ন বক্তার বিভিন্ন বক্তৃতা আমি তো নিজে ইন্টারনেট বুঝিও না খুলিও না কেউ কেউ এসে দেখালেন যে যদি পৃথিবীর চারশত কোটি মানুষ মারা যায় তারপরেও মাছ মুখে দিয়ে সালাত আদায় করা যাবে না যারা আলেম যাদের কথা মানুষ শোনেন যাদের কথার প্রতি মানুষের আস্থা আছে তাদের ফতোয়া বোধহয় আর একটু সতর্ক হয়ে দেওয়া হয় তুমি যেই হন না কেন আমি ছোটখাটো কারো কথাই বলছি না যাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি সমাজ যাদেরকে গ্রহণ করে তারা যদি এই মাহাদি নিয়ে বলেছি ঈসা নিয়ে তারপরে এই করোনা ভাইরাসের স্বপ্ন তত্ত্বায়ন করেন আবার ফতোয়া দিতে গিয়ে যদি এই ধরনের বাক্য পেশ করেন আমি জানি না তারা কোনভাবে কথাবার্তা বলেন সম্মানিত উপস্থিতি হাদিস পেশ করেছেন হাদিস ঠিক আছে সুনানে আবু দাউদ হাদিস রয়েছে এভাবে রয়েছে ইমাম আবু দাউদ বর্ণনা করছেন ইব্রাহিম বিন মুসা থেকে ইব্রাহিম বিন মুসা আব্দুল্লাহ বিন মুবারক থেকে আব্দুল্লাহ বিন মুবারক দাকওয়ান থেকে দাকওয়ান আল আহওয়াল থেকে আহওয়াল আতা থেকে আতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনে সাকলে ফিস সালাহ ওয়া ইউগাতিয়া রাজুল ফাহু সনত সনদ আরবিতে বলেছে তাতেই বুঝে নিয়েছেন বাংলায় বলেছে আমি সনদ আল্লাহ নবী কোন ব্যক্তি তার সালাতের মধ্যে সাতাল করবেন এটা নিষেধ করেছেন ওয়াই ইউভাত্তিয়া রাজুল ফাহু এবং কোন ব্যক্তি তার মুখ ঢাকবে এটা আল্লাহ নবী নিষেধ করেছেন ইবনে মাজার হাদিস ওই জাকওয়ান থেকে আগের সনদে কিছু পার্থক্য সাবুদ ওদের কিন্তু জাকওয়ান থেকে এক মাসকান আবার সুলাইমান নাই দাকওয়ানের উপরে সুলাইমান আছে সুলাইমান আল আখওয়ার আছে আবু দাউদের সনদে কিন্তু ইবনে মাজার সনদে শুধুমাত্র জাকওয়ান আছে সুলাইমান আল আহওয়াল নাই তারপরে আতা আবু হুরায়রা থেকে ওই হাদিসের অর্ধেক আবার নাই নাহানে সাদল ওইটুকু নাই শুধু আছে নাহাই ইউগাত্তা রাজুল পাহু সালাহ আল্লাহ নবী নিষেধ করেছেন সালাতের মধ্যে মুখ ঢাকতে তিরমিজিতে ইউগাত্তা রাজুল ফাহু এইটুকু নাই তিরমিজির সনদের মধ্যে সিতিল রয়েছে সেদুলের থেকে বর্ণনা আছে সনদ সেখানে শুধু সাদাল নিষেধ আছে আইউ গাত্তা রাজুল এইটুকু নেই এখন এর উপরে কেন্দ্র করে কি হবে হারাম হবে কিনা না মাকরু হবে অধিকাংশ ইমাম তিরমিজি নিজেই বলেছেন বাবু কেরাহিয়াতে সালা সাদাল অবস্থায় সালাত আদায় করা মাকরু ইমাম তিরমিজি বলেছেন মাকরু মাকরু কাকে বলে মাতৃ হলো যেটা না করা উত্তম করাটা উত্তম নয় অসঙ্গত না করাটা যেটা উত্তম সেটা কি মাতৃ আর করাটা কি উত্তম নয় মোস্তাহ বলে করাটা উত্তম আর না করাটা কি সঙ্গত নয় আর মাতৃ হলো না করাটা উত্তম করাটা কি সঙ্গত নয় অসঙ্গত ইমাম তিরমিজি বলেছেন মাতৃ ইমাম ইবনে মাজা হেডলাইন করেছেন মাকরুহ নিজেরাই যারা হাদিস বর্ণনা করেছেন তারাই এই হাদিসের হেডলাইন করেছেন মাকরুহ কারাহিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক সাদালকে আবু দাউদের সনদে আব্দুল্লাহ বিন মুবারক রয়েছেন তিনি নিজেই বলেছেন মাকরুহ তারপরে কেউ কেউ জায়েজ বলেছেন মোহাম্মদ বিন সিরিন তাবে মাকুল এবং আতা এই তাবিরা জায়েজ বলেছেন যেটা জায়েজ আছে তারপরে ধরেন পৃথিবীর বড় বড় আলেম যারা ফাকিহ যারা মুগনি যেটা পৃথিবীর সবচেয়ে বড় ফেকার কেতাব সব মজাবেরই সেখানে বলছেন মাকরুহ তারপরে শেখ বিন বাজের ফতোয়া হলো মাকরুহ তারপরে আপনি এই যেটা কত ইবনে তাইমিয়া যিনি সংকলন করেছেন আব্দুর রহমান বিন কাসেম ফতোয়া ইবনে তাইমিয়া যিনি সংকলক সৌদি আরবের বড় আলেন তিনিও বলেছেন মাকরুহ শেখ বিন বাজ ফতোয়া দিয়ে বলেছেন যে ইল্লা লে ইল্লা কিন্তু যদি কোনো কারণ পাওয়া যায় তাহলে মুখ ঢাকা মাকরু নয় কারণ যদি না থাকে অকারণে মুখ ঢাকা মাকরু ঠিক এক কথাই মুখ নেওয়ালা বলেছে ইল্লা বিসবাব কোনো কারণ যদি না থাকে মুখ ঢাকা মাকরু কিন্তু যদি কারণ থাকে মুখ ঢাকা জায়েজ আছে পৃথিবীর কোনো আলেম এ পর্যন্ত মুখ ঢাকাকে মুখ ঢাকলেন সালাত হবে না এই কথা পৃথিবীতে বলেন না এতদিনের দুইজন শুধু হারামের কথা বলেছেন কিন্তু শর্ত দিয়েছেন ইন হাদিস যদি হাদিসটা সহি হয়ে থাকে তিনি হলেন শৌকানি এবং আমাদের ভারতীয় বিখ্যাত মহাদ্দেশ তিনি হলেন আব্দুর রহমান তিনি নিজের ব্যাখ্যা করতে তিনি বলেছেন যদি হাদিস সহি হয় তাহলে এটা হারাম হবে মুখ থেকে সালাত করা কিন্তু যদি হাদিস সহি না হয় উনি হাদিস সহি কথা আবার বলে নাই ওয়াল হাদিস ইনদি হাসান হাদিস আমার কাছে হাসান সহি সুতরাং এখানেও কথা আছে তাহলে আমি জানি না আমাদের মুক্তি এত জোরালো কথা চারশো কোটি মানুষ মারা গেলেও মাছ পড়া যাবে না এই কথাও পাইলেন কিভাবে বলেন ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করে বলছেন আরেকটা সনদ নিয়ে এসেছেন ইবনে জুরাইজের সনদ তিনি বলছেন আকসারামা রাআইতু আতা আন সাল্লা আমি অধিকাংশ সময়ে আতাকে দেখেছি তাদেরকে দেখেছি তিনি সাদল অবস্থায় সালাত আদায় করছেন সাদলের ব্যাখ্যা আমি দিচ্ছি আতা যতগুলো হাদিস বর্ণিত আছে সাদল করা যাবে না মুখ ঢাকা যাবে না তার মূল বর্ণনা করেন আতা তাবে আতা নিজেই সাদল করে সালাত আদায় করেছেন এই বিবরণ দেওয়ার পরে ইমাম দাউদ বলছেন هذا يضعف ذلك হাদিস এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে সাদান করে এবং মুখ থেকে সালাত আদায় করা যাবে না এই হাদিস দই আবু দাউদ নিজেই হাদিসটাকে জয়ী বলেছেন যে হাদিস দ্বারা আমরা মুখ তার মানে বলছি আবু দাউদের সনদে ইমা আবু দাউদ নিজেই হাদিসটাকে জয়ী বলেছেন যেহেতু আমরা হয়তো মিসকাত থেকে হাদিসটা নিয়ে বলেছি মিসকাত ওলাই কোনো বর্ণনা দেননি ইমাম আবু দাউদ কয়েকটা বিবরণ দেওয়ার পরে বলেছেন হাদিসটা জায়েব ইমাম তিরমিজি সিদিলের বর্ণ উল্লেখের পরে তিনি বলেছেন ওয়াসিবিল গায়েব ও আবু কোর্রা সিদিলের পরিচিতি হলো আবু কোর্রা তিনি গায়েব কাজেই কোনো অবস্থা যে হাদিস সাহি নয় তবে হাসানকে যদি সাহি বলে সাহি হতে পারে ওই হিসাবে আর পৃথিবীর কোনো আলেম এই কথা বলেননি দুই নম্বর কথা মকরু হলে সালাদ বাতিল হবে কিনা যদি প্রয়োজনে মুখ থাকেন যায় সারা পৃথিবীর সকল আলেমের কাছে অপ্রয়োজনে মুখ দেখে কেউ সালাদ আদায় করলো এখন সালাদ সহি হবে না সালাদ মানে সাজদা সহ করতে হবে না সালাদ পুরা বাতিল হবে সালাত আবার দোহরাইতে হবে অথবা কি ফেকার যত কিতাব আছে এগুলা মকরুহের অধ্যায় আনা হয়েছে হাদিসের কিতাবগুলাতে কারাহিয়াতের অধ্যায় নিয়ে আসা হয়েছে হারামের অধ্যায় নয় আর সালাদ বাতিল হবে কথা পৃথিবীর কোনো মহাদ্দেশ বলেননি কোনো ফকির বলেননি কোনো আলেম বলেননি সাজদা সাহু দিতে হবে এ কথাও এ পর্যন্ত কেউ বলেননি সালাদ বাতিল হবে না সাজদা সাহু দিতে হবে না তবে কাজটা অপ্রয়োজনে না করা উচিত এইটুকুই লোক এখন প্রয়োজন ঢাকা যাবে আল্লাহ নবীর থেকে যেহেতু হাদিসটা এইভাবে রয়েছে আরেকটা হাদিস সোহেল বোখারিতে রয়েছে সেটার দ্বারা প্রমাণিত হচ্ছে ভোগ ঢাকা যাবে সাহিউল বুখারির কিতাবুল আদবের শেষ হাদিস যেটা রয়েছে সেটা হলো ইসা ইদা তাসা আবা আহাদুকুম তোমাদের কেউ যদি হাই তোলে হাই মানে যেটা অলসতার মাধ্যমে হাই তুলি আমরা ওইটা তখন যেন সে হাত মুখ সোহেল বুখারিতে হেডলাইন করেছেন এটা তারপর সে যেভাবে পারে এটা যেন রোধ করে তিরমিজিতে হাদিস রয়েছে আবু দৌদে হাদিস রয়েছে বহু কেতাব হাদিস সহি মুসলিম হাদিস রয়েছে সরাসরি যে সে যেন সেটাকে প্রতিরোধ করে কোন কোন হাদিস রয়েছে সে যেন মুখটা ঢেকে নেয় আবু দাউদে রয়েছে তিরমিজিতে রয়েছে সহি মুসলিম রয়েছে সহি বুখারিতে রয়েছে এখন আপনি কি করবেন কারণ হাই তোলার চেতে পৃথিবীর বুকে করোনা ভাইরাসে মানুষ মারা যাচ্ছে হাই তোলার জন্য মুখে হা করার জন্য মানুষ মারা যায় না রোগ কতটুকু সংক্রমণ আমরা জানি না তারপরে শুধুমাত্র এই কারণেই মুখ থাকা যায় যে সময়ের জন্য আর সারা পৃথিবীতে মানুষ মারা যাবে রোগ সংক্রমিত হওয়ার কারণে আর আমরা বলে দেব যে চারশত কোটি মানুষ যদি মারা যায় তারপরেও মুখ ঢাকা যাবে না হে অদ্ভুত ফতোয়া মা সামেনা হাদা ফিল মিল্লাতিল আখিরা ইন হাদা ইল্লা ইখতিলাফ জাতীয় কথা পৃথিবীর কোনো আলেম মহাদেশ নেই যেহেতু মাসালা নেই বলছি তুই একটা কথা আরো বলে দেই নাহি বহু জায়গায় এসেছে নিষিদ্ধ বহু জায়গায় এসেছে নিষেধ হলেই সে তার প্রোগ্রামকে আল্লাহ নই বলে তাহলে লাই ইউসাল্লিয়ান তুমি আসলা ইল্লা ফি বালি কুরায়দা তোমাদের কেউ সালাত তদাই করবে না মানে দেয় না আগে রাস্তায় যাওয়ার সাথে সাথে আসর রপ্ত হয়ে গেল একদল ওখানে আসরের সালাত করে নিলেন আরেক দল পোড়ায় যায় যায় সালাত আদায় করলেন দুই দল ফিরে এসে আল্লাহ নবীকে বলছেন ইয়া আমরা কে ভুল করলাম আর কে শুদ্ধ করলাম যে তোমরা সালাত আদায় রাস্তায় করলে কেন ইয়া রাসূলুল্লাহ আমরা মনে করেছি আপনি এটা তাকিদের জন্য বলেছেন যে পানি করায় যায় না পৌঁছে তোমরা সালাত আদায় করবে না আর মানে খুব দ্রুত যাবে এই অর্থ নিয়েছি আমরা আর দল হচ্ছে আমরা প্রকাশ্য অর্থ নিয়েছি বেলা দুই রাস্তায় ডুবেও যায় তাও আসলে সালাত আদায় করবে না করায় যায় না আগে আল্লাহ নবী দুইজনেই ঠিক করেছে দুইজনেই রাইট হাদিস সাহেব এখন যারা সালাত আদায় করলেন রাস্তার মধ্যে তার সালাদ বাতিল হলো সালাদ সহি না থাকলেই সালাদ বাতিল হয় না ওইটা না থাকলে হারাম হয় না আল্লাহ নবী বলেছেন এশার রক্ত উপস্থিত হয়ে গেল আর খাদ্য উপস্থিত হয়ে গেল তোমরা খাদ্যটা খাবে এশার সালাত আদায় করবে না এখন খাদ্য আছে এখানে একামত হয়ে গেছে দেখুন আমাদের হয় তখন আমরা এখানে কাজ করি আলহামদুলিল্লাহ অনেক বাইরে খাদ্যের যোগান দেয় এশার সালাতে রাজান হয়ে যায় খাদ্য পৌঁছে যায় খাদ্য বাদ দিয়ে এশার সালাত আদায় করি এখন এশার সালাত হবে কি হবে না ওনাদের ফতোয়া যদি ধরে নেই তাহলে আমার নামাজ বাতিল কেন খাওয়া আবার দেশে সালাত পড়ছি তাহলে আবার যে খাই এসে আবার এসে সালাত পড়তে হবে একটা ভুয়া ফতোয়া কিতাব বুঝতে হবে শরীয়ত যিনি দিচ্ছেন তার ভাষার দাবি কি আরবি ভাষা ব্যাকরণ অঙ্গ তার মুসলিদের ফতোয়া হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ভাষার দাবি ছাড়া এটা বোঝা যায় না না হলে ওই সিতু পাগলার মতো হয়ে যায় হকামুল্লের খেতাব শরীয়তের ভাষা বুঝতে পারা উপলব্ধি করতে পারা হাডুডু খেলে ব্যথা পেয়েছে সামান কমান্ডার কম্পাউন্ডার ছিলেন আমাদের এলাকায় কানে কম শুনতেন ভালো ডাক্তার এসে বলছে শিশু পাকলা যে ডাক্তার শব্দ আমি যে হাডুডু খেলতে পায়ে ব্যথা পাইছি মলম দিয়ে দিয়েছে কানে কম শুনে উনি আঙ্গুল দিয়ে সরা দিয়ে যেখানে ব্যথা পাইতো সেইখানে লাগাবা তিন দিন পরে এসে দুইবার লাগাবা সকালে বিকালে তিন দিন পরে এসে দেখা করবে পরের দিনে এসে বলছে ডাক্তার শব্দ মলম তো শেষ ব্যথা যে কমল না তো তুমি লাগাইছো পাও দেখাও লাগাইছি মানে আপনি মলম হলে এতটুকু হাটুটু খেলার মাঠ হলে বিরাট মাঠের এক কোনায় লাগানোর পরে তো মলম শেষ আরে আহম্মদ তোমাকে পায়ের যেখানে কথা হচ্ছে ওইখানে লাগাইতে বলেছে অর্থাৎ ডাক্তারের যে অ্যাড্রেস সেটা রুগী বোঝেনি ভুল করে বসেছে শরীয়তের যিনি শরীয়ত দাতা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কালাম সেটা বুঝতে পারা অ্যাড্রেস বুঝতে পারা সেটা হলো একেবারে শরীয়ত বোঝার প্রথম বিষয় যেটা ফাহামুল খেতাব আমাদের মুফতি সাহেব যদি অ্যাড্রেস না বোঝেন যদি মনে করেন খাওয়া বাদ দিয়ে এসার সালাদ তুলে এসার সালাদ বাতিল হয়ে যাবে এটা হাম্মুকের মতো বুঝেছেন শীত পাগলার মতো বুঝ বুঝেছেন ওটা পায়ের মধ্যে মলম না লাগায় মাঠের মধ্যে লাগায় দিয়ে আসছি ফাহমুল খেতাব ফাকুল কাউলিয়া গোস্তাতুল্লাহ মানে উপস্থিতি একটার মধ্যে আমাদের সালাদ শেষ করতে হবে আরো আগে শেষ করতে পারতাম কিন্তু অনেক লোক আছেন যারা জুমার সালাত এসে ধরেন একটার দিকে ওনারা আবার পথে বঞ্চিত হবেন না হলে আরেকটু আগে হয়তো শর্ট করে ফেলতে ফেলাটাই ভালো ছিল কিন্তু অনেকে আসেন দেরি করে একটার মধ্যে অধিকাংশ মুসলিম পৌঁছে যান আরো কিছু আসবেন তারা আবার ঘরে যে জোহরের সালাত আদায় করতে হবে কাজে আমরা ইনশাআল্লাহ একটার মধ্যে আমাদের সালাত শেষ করব সরকারের কল্যাণকর সিদ্ধান্ত সরকার যে কাফের মুশ্রেক হয় কল্যাণকর সিদ্ধান্ত যেটা শরীয়ত বিরোধী নয় সেটা মানুষের মেনে নিতে হয় এটাও শরীয়তের বিধান এটা কল্যাণকর সিদ্ধান্ত জাতির জন্য এটা আমাদের মেনে নিতে হবে পথে ঘাটে যেখানে মাস্ক মাস্ক করবেন দূরত্ব বজায় রাখার কথা দূরত্ব বজায় রাখবেন কেননা রোগ সংক্রমক সম্মানিত উপস্থিতি আগেই বলেছিলাম আমার নাম নুহলিকা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওল ফাদাম্মারনাহা তাদমিরা মানুষের পাপের জন্য দেখুন আল্লাহ কি করে দিয়েছেন আল্লাহ কি করে দিয়েছেন সারা পৃথিবীর মানুষ গৃহবন্দী এর আগে এক বক্তৃতায় বলেছিলাম সাহস করে যে বিরোধী দলকে যারা বন্দী করেন পুলিশের মাধ্যমে তারা নিজেরা বন্দী হয়ে থাকেন ওনারা বন্দী হন লোহার খাঁচায় নিজেরা বন্দী হন সোনার খাঁচায় কিন্তু বন্দিত্ব বরণ করতেই হয় সারা পৃথিবী দেখুন কিভাবে বন্দি দশা আল্লাপাক বন্দী করেছেন তার সাথে না অস্ত্র দিয়ে লড়া যাচ্ছে না বোমা দিয়ে লড়া যাচ্ছে না প্রভাব দিয়ে না ধমক দিয়ে সব মানুষ বন্দী গৃহবন্দী অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আল্লাহ পারেন নাকি আল্লাহ আল্লাহর বাহিনী আল্লাহ ছাড়া আর কেউ জানে না কি দেখাও জানা ধরাও জানা রোগও ধরতে পারেনি সারা পৃথিবী এখন পর্যন্ত সে আগের যুগের কুইনিন দিচ্ছে কিংবা এই ফুসফুসের রোগের ওষুধ দিচ্ছে কিংবা জ্বরের ওষুধ দিচ্ছে কিংবা শ্বাসকষ্টের ওষুধ দিচ্ছে এখনো পর্যন্ত রোগের ওষুধ শনাক্ত করা সম্ভবপর হয়নি আঠারো মাস নাকি লাগে শুধু বুঝতে তারপরে সেটাকে প্রয়োগ করতে হয় তারপরে দশ থেকে বারো বছর নাকি লাগে কালকে যা শুনলাম আমি বিবরণ দশ থেকে বারো বছর নাকি লাগে সে একটা আরো প্রুফ কিনা এবং সেটা মানুষের দেহে প্রয়োগ করা যাবে কি না তো কি করবেন মানুষের সাধ্য এতটাই সীমাবদ্ধ আমার তো মনে হয় চিকিৎসায় বোধহয় কিছু হচ্ছে না যা কিছু হচ্ছে স্বাভাবিকভাবে বাংলাদেশে স্বাভাবিকভাবে প্রতি মাসে যা মারা যায় তার চেয়ে বেশি মারা যায়নি আমি যতটুকু বুঝতেছি বাংলাদেশে স্বাভাবিক হয়ে যে পরিমাণ মারা যায় করোনা আসার পরে সংখ্যায় তার চেয়ে বেশি মারা গেছে মনে হয় তা নয় কমই হয়তো হবে কেন মানুষ অনেক বেশি সতর্ক আল্লাহ রহম করেছেন আমাদের দেশের প্রতি আলহামদুলিল্লাহ আল্লাহ আরো রহম করুন কাজে আল্লাহর সাথে কেউ বিরোধিতা করতে যাবেন না আল্লাহর সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতায় নামবেন না নেমেছিলেন অমরুদ মুসার এলাকে তীর দিয়ে মারবে নাকের মধ্যে ঢুকাই দিল একটা মশা কিচ্ছু না আল্লাহ বলেন তীর ধনুক দিয়ে আমার মারবি বেটা আমি কিচ্ছু করলাম না আমার সৃষ্টি করা একটা মশা তোর নাকের মধ্যে ঢুকিয়ে দিলাম বাস এখন খেলা দেখা এখন কি করে মাথার মধ্যে থাপ রায় নরম স্পঞ্জ দেয়া জুতা দিয়ে আস্তে আস্তে পিটাইতে পিটাইতে পিটাইতে নমরুদ হবেই মারা গেছে আল্লাহর ইচ্ছা আল্লাহ ফেরাউন এত শক্তিশালী খেলতে থাকো আল্লাহ শেষ পর্যন্ত এখন তুমি ডুবে মারো আল্লাহ সারা পৃথিবীর মানুষ যে পরিমাণ পাপে নিমজ্জিত মুসলিম দাবি করে নব্বই ভাগ হয়তো পঁচানব্বই ভাগ কোন সালাতে আদায় করে না আর যে পরিমাণ কুসংস্কার অপসংস্কৃতি কালচার আল্লাহ বাঁচিয়েছেন এবার অনেক অভিশাপ থেকে আল্লাহ বাঁচিয়েছেন পহেলা বৈশাখ হচ্ছে না আর ঘরের মধ্যে যদি কেউ দশটা জেনা করে ঘরের মধ্যে যদি কেউ একেবারে একশো বোতল মদ খায় বিভিন্ন জায়গায় আর একটা পাপ যদি প্রকাশ্যে হয় প্রকাশ্য পাপটা ওই যে ভিতরে যখন তার চেয়ে অনেক গুণ খারাপ বাইনা জাহারানিহিম আল্লাহ নেই বলেছেন পাপ যদি প্রকাশ্যে করো গোপনে তো কত পাপ কতজনই করে আল্লাহর কাছে তবা করে আল্লাহ মাফ করে কিন্তু প্রকাশ্যে যারা পাপ করেন বৈশাখে একটা প্রকাশ্য পাপাচারের অনুষ্ঠান সোজা কথা গজব তো আসবে ওখানে ঘরের মধ্যে টিভি দেখেন একটু গান শোনেন ছোটখাটো পাপ কিন্তু ওই পাপটাই যখন মাঠে নিয়ে যাবেন বাইনা জাহারা নিহিম আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ শরীয়তের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ্যে অহংকার করা প্রকাশ্যে অবহেলা করা আল্লাহর পক্ষ থেকে গজব তখন জরুরি হয়ে পড়ে সারা পৃথিবীর জেনায় ব্যবিচারে মদ্যপানে অন্যায়ে অত্যাচারে উলঙ্গপনায় ভ্যাপনায় এমনটাই লিপ্ত হয়ে পড়েছে যে একটা গজব এসে একটু দৃষ্টি আকর্ষণ করার আল্লাহ ওয়াহদাহুল আসলে ইচ্ছা করেছেন সেটাই ঘটছে এর চেয়ে আরো সহজভাবে হবে সব পাপাচার বন্ধ হোক দেশ থেকে এগুলো করবেন না এবার যখন বন্ধ করেছেন চিরতরেই বন্ধ করুন ইনশাআল্লাহ এই দেশ আরো ভালো থাকবে আল্লাহ রহমতের মধ্যে থাকবে আল্লাহর দয়ার মধ্যে থাকবে আমরা জালিম নেই বলছিলাম প্রথমেই আমরা আহলুল হাদিস আমরা সালাফি মানহাজে বিশ্বাস করে আমরা আহলুস সুন্নাল জামা সারা পৃথিবীর এক শ্রেণীর সাংবাদিক মুসলিম নাম তারই হচ্ছে ইসলাম বিদ্বেষী আর অমুসলিমরা এখন দাবি করছে যে ভারতে তাবলিগ জামাতি করোনার মূল কারণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা তাবলিক করি না তাবলিকের বিরুদ্ধে আমাদের বহু সমালোচনা আছে কিন্তু তারা আমাদের মুসলিম ভাই তারা যা বুঝেছেন ওই হিসাবে মানুষের কালেমা শেখান দোয়া শেখান আদৌ আখলাক শেখান তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা একদম নাই দেখুন কি অবস্থা ডক্টর জাকের নায়কের বিরুদ্ধে ভারত সরকার যখন অভিযোগ তুলল আমাদের দেশে একজন মুসলিম সাংবাদিক আর একজন হিন্দু সাংবাদিক মহিলা হে মুসলিম সাংবাদিক আহলাদিস বংশের ছেলে পরবর্তীতে নাম আমি বলতে চাই না তারাই দুইজন প্রথম কথা তুললেন হোলি আর্টিজেনে আক্রমণের পেছনে জাকির নায়কের ইন্ধন থাকতে পারে একজন মুসলিম সাংবাদিক আরেকজন হিন্দু সাংবাদিক পত্রপত্র এক কোর্ট করল হোলি আর্টিজেন কোথায় ডক্টর জাকির নায়ক কোথায় তিনি একজন শান্তিকামী একজন চিন্তাবিদ সারা পৃথিবীর হুজুররা লেগে গেলেন তো আগেই বেদাতিরা লেগে গেলেন আগেই কেউ তার পক্ষে কথা বললেন না আসাকতানুল হক শয়তানুন আখরাস হক যারা না বলে হকের পক্ষে যারা না দাঁড়ায় নির্যাতিত মানুষের পক্ষে যারা কথা না বলে আপনার মাথায় পাগড়ি টুপি থাকতে পারে দাড়ি থাকতে পারে কিন্তু আপনি একজন বোবা শয়তান কেন কথা বললেন না ডক্টর জাকির নাকের পক্ষে এখন কি আপনাকে ছাড়তেছে সামান্য কুলু পেয়েছে এই মার্চ মাসে শুরু হয়েছিল ডিসেম্বরের শেষ থেকে এই মার্চ মাস এখন গোটা ভারতে বাংলাদেশের বেশ কিছু পত্রিকা বলছে তাবলিগ জামাতি ভারতে করোনা ভাইরাস ছড়ানোর মূল কারণ সুযোগ পেয়েছে ওরা সুযোগ পেলে কোন ভালো মুসলিমের এই পশ্চাৎ দেশে বংশ সঞ্চালন করতে কখনো কুণ্ঠিত হয় না এটা তাবলিগ জামাতের বুঝতে হবে এটা হানাফিদেরও বুঝতে হবে এটা আহলে হাদিসদের বুঝতে হবে সকল মুসলিমের বুঝতে হবে যারা সুযোগ পেলে কাউকেই ছাড়া না পৃথিবীতে এটা আপনাকে মনে রাখতে হবে আমরা মনে করি যে মালানা সাদ কান্দলভি যিনি এক অংশের প্রধান এখন ভারতে তার বিরুদ্ধে যে মামলা করেছেন ভারত সরকার আপনারা এই মামলা তুলে নিন তাবলিক জামাতের লোকেরা অধিকাংশই সহজ সরল ব্যাপারটা তারা বুঝতে পারেনি করোনা কি মাস্ক কি আটকা পড়েছিলেন হয়তোবা করোনা তাদের মধ্যে কিছু সংক্রমণ ঘটেছে এটাকে তাদেরকেই দায়ী করে তার বিরুদ্ধে মামলা করা ঠিক হয়নি পত্র পত্রিকা হিসাব দিচ্ছে কয়দিন যাবত কয়েকটা পত্রিকা কয়জন আছে কোন মসজিদে কিভাবে চললো না চললো চীনে কোনো তাবলিগ নাই আমেরিকা যারা মারা যাচ্ছে তারা তাবলিগ না ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে করোনা ভাইরাস আক্রমণ করে সে তাবলিগ করে না প্রধানমন্ত্রী সেখানে স্বাস্থ্যমন্ত্রী তাবলিগ করে না ব্রিটিশ প্রিন্স চার্লস যেটা সিংহাসন উত্তরে হয়েছে তাবলিগ করে না তাদেরকে করোনা ধরলো কি কারণে ইরানের ভাইস প্রেসিডেন্ট মহিলা মাসুমা ইফতেকার সে তাবলিগ করে না ইটালিয়ার তাবলিগ করে না তারা কেন মারা যাচ্ছে ভারতের কয়েকজন আর বাংলাদেশের দু একজন আক্রান্ত হয়ে থাকে এজন্য পত্র পত্রিকা এখন নতুন সুর তুলেছে আমরা তা করি না আমাদের মিয়ানমারের ভাইরা যারা এদেশে এসেছে নির্যাতিত তারা অধিকাংশই হানাফি আমরা এই মসজিদ থেকে কালেকশন করে তাদেরকে দিয়ে এসেছি নির্যাতিত অবস্থায় তাদের দেওয়া যাবে না এমন অমানবিক অমানসিক কথা আমরা বলিনি সিরিয়ার অধিকাংশ মানুষ হাজার হানাফি এই যুদ্ধের মুহূর্তে সৌদি আরব তিরিশ লক্ষ সেই হানাফিদেরকে আশ্রয় দিয়েছে খাদ্য থাকা চাকরি বাকরি ব্যবস্থা করেছে সৌদি আরবে একবার বলে নেই যে আমরা সালাফি হানাফিদেরকে আশ্রয় দিব কেন অমানবিক কথা আমরা বলি না অমানবিক কাজগুলো আপনারাই করেন সমস্বরে সারা পৃথিবীর সকল মুসলিমকে ইসলামের পক্ষে আসতে হবে জাকির নায়কের উপরে মামলা তুলে নেন সাহাদ সাহেবের উপরে মামলা তুলে নেন তারা দেশের শান্তিপূর্ণ নাগরিক হিসাবে সে দেশে বসবাস করবে ইনশাআল্লাহ এত কিছুই না কেয়ামতের আগে হাদিসটা বলেই আমার একটা বেঁচে যাবে ইনশাআল্লাহ আমি খোদ বাসাস করছি কেয়ামতের আগে কি হবে জানেন এখানে কত লক্ষ মারা যাবে আমি জানি না তবে আশা করি করোনা ভাইরাস মহামারী আসে আস্তে আস্তে শান্ত হয়ে যায় ধীর হয়ে যায় এটা হয়তো ওইভাবে চলে যাবে যেহেতু কেয়ামতের আরো বেশ কিছু লক্ষণ বাকি আছে হাদিস অনুযায়ী একটা বাতাস আসবে রিহুন তাইয়িবাও এসেছে বহু যে হাত তাইয়া আমরুল্লাহ এসেছে সহিহ বুখারীতে হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ হুম কাযালিক রিহুন তাইয়িবা এসেছে কোন কোন হাদিসে যে একটা পবিত্র বাতাস আসবে একটা ঠান্ডা বাতাস আসবে বাতাসটা কোন দিক থেকে আসবে সেটা আবার কোন কোন হাদিসে এসেছে সেটা সে শামের দিক থেকে সিরিয়ার দিক থেকে আসবে সেই বাতাসটা ছড়ে যাবে মোমেনের বগলের নিচে ঢুকবে সব মুমিন মুসলিম আগে মারা যাবে কিন্তু সকল মুমিন মুসলিম ওই বাতাস লাগার সাথে সাথে পৃথিবীর সকল মুমিন মুসলিম সব মারা যাবে মুমিনরা সব একবারে মারা যাবে ওই বাতাস আসার সাথে সাথে সহি বোখারিতে ইশারা রয়েছে সহি মুসলিমে পরিষ্কার রয়েছে অন্য হাদিস সহি এত করোনা ভাইরাসে কি হবে না হবে যেহেতু কাপড়রা বেশি মরছে কেয়ামত হওয়ার সম্ভাবনা নাই মুসলিমরা যখন সব মারা যাবে তখন কেয়ামত হবে রেহন তৈব আসবে সব মুসলিম মুমিন মারা যাবে আমার ওই সকল সাংবাদিক ভাইরা যারা তাবলিগের বিরুদ্ধে লাগছেন তাবলিগের বিরুদ্ধে মানে তাবলিগের নানান ব্যাপারে সমালোচনা আমাদের আছে অমানবিক কথাবার্তা অযৌক্তিক কথাবার্তা যেগুলা বলছেন তাদের বিরুদ্ধে আমি বলছি ডক্টর জাকের নায়কের বিরুদ্ধে যারা লাগেন তারা তো মনে করেন যে ভালো মানুষগুলো মইরা যাক মসজিদগুলো বন্ধ হয়ে যাক আর দিন ধর্ম বন্ধ হয়ে যাক তারা শুধু দিচ্ছেন কারা কারা কোন সিনেমা দেখছে ওই খবর আমি দেখতেছি তো কিছু কিছু সিনেমার খবর খেলার খবর পত্রিকার মধ্যে আরো নায়ক নায়কদের ছবি এখন বাড়াই দিতেছে ওরাই যেন পৃথিবীর করোনা নিয়ন্ত্রণ করছে এমন একটা ভাব তারা হয়তো ভাবছেন দিন ধার্মিক মানুষগুলো যদি মরে যায় তাহলে ওনাদের একটা স্বর্গ রাজ্য হবে ইবলিশ এবং শয়তানের নেতৃত্বে পৃথিবীতে ওনারা বাহাদুরি করবেন আল্লাহ করেছেন তাই হবে নারী নেতৃত্ব চাও নারীর ক্ষমতায়ন আমি তাই করব একজন পুরুষ চল্লিশ জন নারী পুরুষ গাছে উঠবে কখন কি করবে এটা চিন্তা করো জামাই কোথায় পাও সংসার কিভাবে করে দেখা যাবে খালি তো তোমরা ভারসাম্য নষ্ট করো পৃথিবীর অনেকেই বলছেন এই রোগ ছড়ানোর মূল কারণ হলো জঙ্গলের পশু মেরে ফেলা গাছ কাটা জঙ্গলের পশু মেরে ফেলা গাছ কাটার সাথে এই এই রোগ জীবাণুর কি সম্পর্ক বলা হচ্ছে গাছ কাটার কারণে পশু মারার কারণে পশুগুলা মানুষের কাছাকাছি চলে আসছে পাখিগুলা মানুষের কাছাকাছি চলে আসছে তাদের মধ্যে যে রোগ জীবাণু সেটা মানুষের সহ্য করার ক্ষমতা নাই অন্যভাবে রোগ ছড়াচ্ছে যেখানে প্রাকৃতি নষ্ট করবেন সেখানে অন্য রোগ দেখা দেবে যেখানে আপনি মনে করছেন মোমেনরা দিনদাররা পরেজগাররা মরে যাবে সব আর আপনি দেশে আপনার ভাব মতো মদ্যপান করবেন নাচানাচি করবেন আনন্দ ফুর্তি করবেন আল্লাহ করোনা আটকে রাখবে তাই না সম্মানিত উপস্থিতি আপনারা মরবেন আরো তিল্লে তিল্লে পচে পচে মরবেন কেননা আল্লাহ নবী বলেছে পরে যেটা হবে সেটা হবে ইয়াতাহারাজুনাকা তাহারুজুল হুমুর ফিল মুরুজ সহিহ মুসলিমের হাদিস এবং অন্য নেকেদা হাদিস রয়েছে তারা গাধার মতো হয়ে যাবে মানুষগুলো ইয়াতাহারাজুন তারা তাহারুজ করবে তাহারুজ অর্থ হলো কতগুলো অর্থ বলা হয়েছে গাধারা যেরকম চিৎকার পারে ইন্না আনকারাল আসওয়াতিলা সাউতুল হামির সবচেয়ে খারাপ আওয়াজ হলো গাধার আওয়াজ সবচেয়ে খারাপ আচরণ হলো গাধার আচরণ সবচেয়ে নির্বোধ হলো গাধা গাধা পরিষ্কার পানি খায় না পানি খাওয়ার আগে আগে পানিটা ঘোলা করে নেয় গাধা হলো নির্বোধ অসভ্য গাধা হলো সবচেয়ে বেহুদা জানোয়ার পৃথিবীর বুকে পৃথিবীর মুমিনদের মারা যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ গাধার পর্যায়ে চলে যাবে আর তাহার ওজোর আরেকটা অর্থ হলো সেটা হলো যেখানে সেখানে জেনা করবে কুত্তার মতো গাধার মতো যেখানে সেখানে নারী পুরুষ অবাধে জেনা করা শুরু করবে কেন ভালো লোক তো নাই সব গাদা একত্রিত হইলে সব কুত্তা একত্রিত হইলে কে বাধা দিবে যে তুমি জেনা করো না কুত্তার আবার জেনা আছে গাদার আবার জেনা আছে নাকি সব মানুষের চরিত্র নীতি নৈকতা ওই পর্যায়ে চলে যাবেন তাহার জন হুমুরিল ওয়াহশিফিল মুরুজ ওই জায়গায় চলে যাবেন এবং তখন লা তাকুম সাইল্লা আলা শিরারিল খালকা কেয়ামত অনুষ্ঠিত হবে না শুধুমাত্র খারাপ মানুষ ছাড়া একটা মানুষ যতক্ষণ আল্লাহ আল্লাহ বলবে লা বলবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না কেয়ামত হবে খারাপ মানুষদের উপরে আমরা নিয়ম কানুন মেনে চলি বিধি বিধান মেনে চলি আল্লাহর কাছে তবা করি দোয়া করি আল্লাহ আমাদেরকে মাফ করুন শেষ কথা বহু দরিদ্র মানুষ এই আলামিন মসজিদের অনেক অনাহারে অর্ধাহারে পড়ে গেছেন সারা দেশে বহুত মসজিদে যে কালেকশন হচ্ছে না মুসল্লি আসে না বাক্সে পয়সা পড়ে না বহু ইমাম অনাহারে পড়ে গেছেন সারা দেশে বহু মুয়াজ্জিন অনাহারে পড়ে গেছেন ওয়াজ মাহফিল করে শীতকালে আলেমরা দুই চার পয়সা রুজি রোজগার করেন ওয়াজ মাহফিল বন্ধ পিপিলিকা উপার্জন করে গ্রীষ্মকালে শীতকালে খায় আর বক্তা ভাইরা আপনাদের আলেম সমাজ তারা শীতকালে উপার্জন করে গ্রীষ্মকালে খায় তিন মাস চার মাস সামান্য ওয়াজ নসিহত করতে পারে বিপদে পড়ে গেছেন তারাও অনেক ভদ্রলোক হয়তো ফ্ল্যাটের মালিক কিন্তু ঋণ তারা মাসে উপার্জন করে মাসে শেষ করে ফলাফলের টিউশনি দেয় বহু মানুষ দেখছে ঋণ চাচ্ছে বহু মানুষ দেখছে যে হাত পাততে পারতেছে না পথে তারা যেতে পারছে না খুব বিপদগ্রস্ত আছে তারা এগুলা চিন্তা করতে হবে এখন আপনাদের ইনশাল্লাহ আলামিন জামি মসজিদ হয়ে যাবে মোহাম্মদ মডেল মসজিদ হয়ে যাবে কিন্তু এখন মার ইনশাল্লাহ কিন্তু বিপদ এখন মারাত্মক ভদ্রলোকেরা অনাহারে অর্ধাহারে তাদের ছেলেমেয়েরা খুব বিপদে আছে ইমাম মুয়াজ্জিনরা অনেক সমস্যায় আছেন আপনারা যারা ধনী আছেন বিদেশি লোকজন আছে তারা একটা ফান্ড কালেকশন করেন আমরা একটা লিস্ট লিস্ট করে যদি তাদের কাছে পৌঁছাতে পারি তারা খেয়ে পড়ে মোটামুটি আল্লাহ ওয়াহিদুল আশিরত দিয়ে বেঁচে থাকতে পারবেন اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم خرب بنيانهم اللهم دمر ديارهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر